পৃথিবীতে অধিক প্রিয় ছোট্ট একটি নাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম পৃথিবীতে অধিক প্রিয় ছোট্ট একটি নাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম সন্তানেরই জন্য বাবা শত কষ্ট সয়ে কাজে কর্মে বাবার জানি দিনগুলো যায় বয়ে সন্তানেরই জন্য বাবা শত কষ্ট সয়ে কাজে কর্মে বাবার জানি দিনগুলো যায় বয়ে ভেবে দেখো সেই বাবারি ভেবে দেখো সেই বাবারি কতটা সম্মান কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম পৃথিবীতে অধিক প্রিয় ছোট্ট একটি নাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনোভাবে সন্তান বাবার একটু কষ্ট পেলে নিজের ব্যথা ভুলে বাবা কোলে তেনে তুলে কোনোভাবে সন্তান বাবার একটু কষ্ট পেলে নিজের ব্যথা ভুলে বাবা কোলে তেনেন তুলে শোধ হবে না তার ঋণ শোধ হবে না তার ঋণ দাও গো যদি প্রাণ কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম পৃথিবীতে অধিক প্রিয় ছোট্ট একটি নাম দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম সন্তানেরই যত চাওয়া করতে যে পূরণ সারা জীবন করেন বাবা কত আয়োজন সন্তানেরই যত চাওয়া করতে যে পূরণ সারা জীবন করেন বাবা কত আয়োজন সেই বা সম্মান করো সেই বাবাকে সম্মান করো করো না অপমান কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম পৃথিবীতে অধিক প্রিয় ছোট্ট একটি নাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম পৃথিবীতে অধিক প্রিয় ছোট্ট একটি নাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম কোনো দিন শোধ হবে না ভালোবাসার দাম বাবার ভালোবাসার দাম